করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা কয়েক সপ্তাহ পর্যন্ত মুসলিম জাতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম আমরা আমাদের নিজের ঘরে বাংলাদেশের প্রতিও লক্ষ্য করছি প্রথমে ফতুয়া নিষিদ্ধ করার পায় তারা করা হয়েছিল এটাতে ব্যর্থ হওয়ার পরে নারী নীতিমালা এর মাধ্যমে কোরআনের কিছু আইনকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল এখন আবার ইসলামকে সংবিধান থেকে মুছে ফেলার চক্রান্ত বর্তমান যুগে যদি কোনো ব্যক্তি দুনিয়ার কাছে ইহুদি খ্রিস্টানদের কাছে পপুলার হতে চায় জনপ্রিয় হতে চায় তার জন্য সহজ একটা কাজ হল ইসলামকে গালিগালাজ করা ইসলামের সমালোচনা করা অথবা আল্লাহ কি গালিগালাজ করা আল্লাহর রসুলকে গালিগালাজ করা রাসুলকে কিনে নাটক লেখা সমালোচনা করা এ কারণে আজকে আমরা আলোচনা করব ইসলামের সভ্যতা এবং এর বিরোধিতাকারীদের পরিণতি আল্লাহ সুবহান কোরআনুল করিমে পরিষ্কার করে দিয়েছেন ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহ রাব্বুল আরামিন কোরআনুল করিমের সুরায় বাকারার একশো বত্রিশ নম্বর আয়াতে বলছেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন মুসলিমুন খবরদার তোমরা সেই আল্লাহর দিন ইসলাম গ্রহণ করে নিজেরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না এমনি ভাবে আল্লাহ সুবাহ কোরআনুল করিমের সুরায় বাকারার দুইশো আট নম্বর আয়াতে বলেছেন ইয়া أيها الذين آمنوا ادخلوا হে ইমানদারগণ খবরদার তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান খবরদার তোমরা শয়তানের খুতুয়াত খুতুয়াতুন শব্দের অর্থ হচ্ছে পদচিহ্ন তোমরা শয়তানের পদচিহ্ন শয়তানের নকশে কদম শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের নীলনকশায় চলো না ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন এরপরে আল্লাহ সুবহান কোরআনুল করিমের সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলছেন ইসলামে দিনান যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ যে কোনো মতবাদ গ্রহণ করবে ধর্ম গ্রহণ করবে মিনহু তার থেকে কিছুই গৃহীত হবে না অহুয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে ধ্বংসশীল হবে সে আখেরাতে কিছুই পাবে না আজকে আমাদের এক শ্রেণীর মুসলিম জাতি নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ এটা যেমন একদিকে একদল রাজনীতিবিদ তেমনি ভাবে আর একদিকে একদল আর এমরাও এটাকে প্রচার করছে একইভাবে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা থাকবে কি না থাকবে এটা নিয়ে আমার কোনো প্রয়োজন ছিল না আলোচনা করার কারণ মদের সাইনবোর্ডে বিসমিল্লা থাকা আর না থাকা সমান কিন্তু বিষয়টা হচ্ছে এই তোমার এত মাথা ঘামানো কিসের তুমি কেন বিসমিল্লাকে মুছে ফেরার চেষ্টা করছো যেই সংবিধান ধর্মনিরপেক্ষ যেই সংবিধানের মূল নীতি হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এই সংবিধানে বিসমিল্লা থাকার কোন প্রয়োজন নেই এই সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকারও কোনো প্রয়োজন নেই আর এটা একটা মূলা রাষ্ট্র ধর্ম ইসলাম যেমন এটা জাতীয় পাখি দোয়েল বেচারা দোয়েল হয়তো জানেও না যে সে জাতীয় পাখি হয়ে বসে আছে জাতীয় মাছ ইলিশ ওই বেচারা জানে না যে আমি জাতীয় মাছ হয়ে বাংলাদেশে অনেক বড় স্থানে দখল করে আছি জাতীয় ফুল শাপলা ও জানেও না যে ওর মতো আর একটা শাপলা শাপলা চত্বর বানিয়ে আছে এরকম ভাবে আমাদেরকে মনে রাখতে হবে ইসলামটাকেও তারা জাতীয় ফুলের মতো জাতীয় পাখির মতো জাতীয় মাছের মতো একটা নাম দিয়ে ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে ইসলামকে মুছে ফেলার চক্রান্ত করা হয়েছে এরপরেও যেহেতু ইসলাম এখন লেখা হয়েছে এখন মুসবে কেন প্রশ্নটা এখানে আল্লাহ সুবহান যুগে যুগে ইসলামকে যারা মুছতে চেয়েছে পৃথিবীর বুকের থেকে ইসলামকে যারা মুছে ফেলতে চেয়েছে ফেরাউন চেয়েছিল ইসলামকে মুছে ফেরার জন্য নমরুদ চেয়েছিল ইসলামকে মুছে ফেরার জন্য হামান চেয়েছিল ইসলামকে মুছে ফেরার জন্য এরকম ভাবে আবু জাহেদ আবুল হাবরা চেয়েছিল ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য ইতিহাস সাক্ষী কারো পক্ষে ইসলামকে মুছা সম্ভব হয় নাই বরং ইসলাম তাদেরকে দুনিয়ার থেকে মুছে ফেলে দিয়েছে ভাইরা আমার এজন্য মনে রাখতে হবে আজকের ইসলামের বিরুদ্ধে নানান রকম চক্রান্ত চলছে খুতুয়াত শৈতান আমি এখানে পড়েছি শয়তানের পদাঙ্কু শয়তানের নীল নকশা সুরায় বাকারার দুশো আট নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে শৈতান তোমরা শয়তানের নীল নকশা অনুসরণ করো না শয়তানের অনেকগুলো রোড ম্যাপ আছে গোমরা করার জন্য অনেকগুলো তরিকা আছে শয়তান প্রথম চায় মানুষেরা সব নাস্তিক হয়ে যাক সবগুলো যেন কাফের হয়ে যায় এটা তার প্রথম চেষ্টা যদি এখানে সে ব্যর্থ হয়ে যায় তাহলে দুই নাম্বার চেষ্টা করে যে ঠিক আছে কিছু মানো আর কিছু মানা দরকার নাই একটা সমঝোতার মাধ্যমে চলো মিলে এগুলো একটা তালগোল পাকাইয়া তীর্থ ইসলাম তৈরি করো এটা মক্কার কুফফাররাও প্রস্তাব করেছিল আসো হে মোহাম্মদ আমরা একদিন তোমার রবের এবাদত করি আর একদিন তুমি আমাদের দেব দেবতার এবাদত করো আল্লাহ সুবহান পরিষ্কার করে দিয়েছেন বলিয়া ইহাল কাফিরুন হে নবী আপনি বলুন হে কাফেরের দল লা আবুদু মা তাবুদুন তোরা যার এবাদত করো আমি তার এবাদত করি না মা আর আমি যার এবাদত করছি তোরাও তার এবাদতকারী নও ওয়ালা আনা আবিদুম আবাদতুম আমি যার এবাদত আমিও কখনো তোমরা যার এবাদত করো তার এবাদতকারী নই লাকুম দিন নুকুম ওয়ালিয়া দিন তোদের জন্য তোদের ধর্ম আমার জন্য আমার ধর্ম বুঝে গেল বাতিলকেও ধর্ম বলা হয়েছে বাতিল ধর্ম এখানে পরিষ্কার করে দিলেন যে মক্কার কুফফারাও এই চক্রান্ত করেছিল শয়তানের দ্বিতীয় চক্রান্ত এটাও যদি ব্যর্থ হয় তিন নাম্বার চক্রান্ত হয় যে ঠিক আছে বাহ্যিকভাবে তোমরা ইসলাম পালন করো ভিতরে ভিতরে আমাদের সাথে থাকো এটা শয়তানের তৃতীয় চক্রান্ত কোরআনুল করিম এই লোকদের সম্পর্কে আরো সুন্দর করে বলেছে সুরায়ে বাকারার তেরো নম্বর আয়াতে আল্লাহ সুবাহ চোদ্দ নম্বর আয়াতে আমানু কালু আমান্না এই লোকগুলো যখন মমিনদের সঙ্গে মিশে তখন বলে আমরা তো তোমাদের সঙ্গে আছি আমরা ইমান এনেছি আমরা নামাজ পড়ি আমরা তাহাজ্জুক করি আমরা হজ করি আমরা মাথায় পট্টি লাগাই পালু আমান্না ওইদা খালাউ ইলা শায়াতিনহিম এরপরে আবার যখন তারা তাদের শয়তানদের কাছে যায় এখানে শয়তান বলতে কি বোঝানো হয়েছে শয়তান মানুষ হতে পারে জিন হতে পারে কোরআনে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান এবং জিন শয়তান এখানে আল্লাহ সুবাহ বলছেন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম যখন তারা তাদের শয়তানদের কাছে যায় তখন তারা বলে ক্বালু ইন্না মাকুম আমরা তোমাদের সঙ্গে আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো মুসলিমদের সঙ্গে আমাদের দেশের লোক সংখ্যা বেশি নামাজি বেশি মুসলমান কি করব ওদের সাথে একটু অভিনয় করি নাটক করি ওদের সাথে একটু উপহাস করি মজাক করি আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন এদের চরিত্রকে আল্লাহ তারা বলছেন আসল বিষয় হচ্ছে এরা কেন একের পর এক একটাকে বাদ দিতে চায় নারী নীতিমালা করে আল্লাহর নীতিমালা পরিবর্তন করতে চায় ওরা বলে যে কোন জায়গায় নারী নীতিমালার মধ্যে ওরা কোনো আল্লাহ বিরোধী কিছু করে নাই নারী নীতিমালার অনেকগুলো ধারা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক ষোলোর এক বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের আলোকে রাষ্ট্রীয় ও গণজীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করা কোরআনুল করিমে আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিয়েছেন ওয়ালাহুন্না মিসতুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকিম ন্যায়সঙ্গতভাবে নারীদের আছে পুরুষদের উপর তেমন অধিকার যেমনটি আছে তাদের উপর পুরুষদের অধিকার তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে এক ধাপ বেশি ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন এই ধারাটি ষোলোর এক পরিষ্কার কোরআনের বিরোধী এরপরে আরো রয়েছে ষোলোর আটে নারী পুরুষের বিদ্যমান বৈষম্য নিরসন করা বিদ্যমান বৈষম্যর মধ্যে রয়েছে কোরআনের সুরায়ে নেসার চার নম্বর সুরার এগারো নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলেছেন আল্লাহ তারা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে উপদেশ দিচ্ছেন হুকুম দিচ্ছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল সাইন একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে সেটাকে পরিবর্তন করা করার সূক্ষ্ম চক্রান্ত করা হয়েছে নারী পুরুষের বিদ্যমান বৈষম্য নিরসন করা এরপরে আসুন এই সংবিধানের আরো যে বিষয়গুলো রয়েছে ষোলো ষোলোর বারো সেখানে বলা হয়েছে রাজনীতি প্রশাসন অন্যান্য কর্মক্ষেত্রে আর্থসামাজিক কর্মকাণ্ড শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া এবং পারিবারিক জীবনের সর্ব সর্বত্র নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করা পারিবারিক জীবনের সর্বত্র নারী পুরুষের সমানাধিকার সমান করা এটা পরিষ্কার আল্লাহ সুবাহ কোরআনুল করিমে নারীদের পুরুষের মধ্যে কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছেন কোরআনুল কাইমে পরিষ্কার বলা হয়েছে অকার নাফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে গৃহে অবস্থান করবে ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা বর্বর যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না এ আয়াতে আল্লাহ সুবহানাহু তারা পরিষ্কার বলে দিয়েছেন মেয়েরা ঘরে থাকবে পুরুষরা বাহিরে থাকবে আর এখানে বলছে সকল ক্ষেত্রে আর্থ সামাজিক সব ক্ষেত্রে কর্মক্ষেত্রে সবাই সমান তালে থাকবে এরপরে কোরআনুল কারিম আয়াত বলা হয়েছে আর রেজালু কওয়ামুন আলান নিসা সূরায়ে নিসা 34 নম্বর আয়াত বলছেন পুরুষরা হচ্ছে মেয়েদের উপরে কর্তৃত্বশীল এবং এটা পরিষ্কার যে কর্তৃত্ব করবে মেয়ে লোকেরা নয় পুরুষরা আজকে দুঃখ লাগে যারা নারীদের জন্য এত কিছু চেষ্টা করছে সেই সমাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একজন শিক্ষিকার তার বাপের বাড়িতে ঘর জামাই বসে একটা পুরুষ তার চক্ষু নষ্ট করলো নাক কামড়িয়ে খেয়ে ফেলল এরপরেও এই স্বামীর থেকে এখন পর্যন্ত তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে তাকে প্রমাণ করলে কি করবে আমরা ভালো করে জানি আর যদি কোরআনের বিধান থাকত তাহলে এই নারীদের জন্য আল্লাহর আইন ছিল আল্লাহ সুবাহ বলেছেন আর সিন্ন বিচ্ছিন্নে আনফে নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ সঙ্গে সঙ্গে ওর নাকটাকে কেটে ফেলা হতো ওর চোখ দুটোকে উঠে ফেলে দেওয়া হতো নারীদের জন্য আন্দোলন তোমরা করা দরকার নাই বরং আন্দোলন করো যে কোরআনুল করিম নারীদের জন্য যে অধিকার দিয়েছে কোরআনুল করিম তাদের যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদাগুলোকে বাস্তবায়ন করো সেই অধিকারগুলো বাস্তবায়ন করো তাহলে ইনশাল্লাহ নারীদের গায়ে কেউ হাত দিতে পারবে না ভাইয়েরা আমার সেইগুলো বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য এরা কোরআনুল করিমের বিভিন্ন আয়াতের সাথে সাংঘর্ষিক বিষয়গুলিকে এনে তারপরে সমান অধিকার প্রতিষ্ঠার নামে কোরআনের অধিকারটি কোরআনের দেওয়া বিধানগুলিকে পরিবর্তন করছে এরপরে আছে সতেরোর চার বিদ্যমান সকল বৈষম্যমূলক আইন বিলুপ করা এবং বিদ্যমান সকল বৈষম্যমূলক আইন বিলোপ করা এটা সরাসরি বলা লাগে না যে ইসলামে যে পুরুষের ডবল আছে মেয়ে লোকের অর্ধেক এটা বাতিল বলা উল্লেখ নাই মিথ্যা বলে না কারণ এরা মিথ্যা বলে না সহজে আল্লাহ তারা এদের কথা করেন আরেকটা সুন্দর করে ধুলেছেন আমি বলবো এটা ইনশাআল্লাহ এরা লিখেছে বিদ্যমান সকল বৈষম্যমূলক আইন বিলুপ করা এর মধ্যে কি সম্পদের বন্টনের আইন চলে আসে নাই এর মধ্যে পারিবারিক আইনগুলো চলে আসে নাই সকল বৈষম্যমূলক আইন বিলোপ করা এবং আইন প্রণয়ন ও সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশন বা কমিটিতে নারী আইনজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করা এরকম ভাবে এটা আল্লাহ তালার কোরআনের চার নাম্বার সুরা এগারো নাম্বার বারো নাম্বার হাতের পরিপন্থী এরকম দুই নাম্বার সুরা দুইশো আঠাশ এবং দুইশো বত্রিশ নাম্বার হাতে পরিপন্থী অনেকগুলো হাতের পরিপন্থী এইভাবে আমি সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে কোরআনুল করিমের একটা আর দুটো না এক জায়গায় আঠারোর একে বলা হয়েছে বাল্য বিবাহ কন্যা শিশু ধর্ষণ নিপীড়ন পাচারের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা শিশু ধর্ষণ নিপীড়ন পাচার এগুলোর বিরুদ্ধে ইসলামেরও কঠোর আইন আছে শুরুতে আনলো বাল্য বিবাহ বাল্য বিবাহ ইসলাম উৎসাহিত করে না কিন্তু না জায়েজ না না জায়েজ না এজন্য অনেক ক্ষেত্রে এটার প্রয়োজন হতে পারে সেজন্য দেখা যায় যে একজন এতিম তার দেখাশোনার দায়িত্ব কারণেই তখন হয়তো একজন আর একটা ছোট ছেলের সঙ্গে বিয়ে হলো তবে এখানে কতগুলো ইসলামের বিয়ের নীতিমালা আছে বিয়ের মধ্যে বয়সের সমতা আছে বিয়ের মধ্যে বংশে ব্যবহার আছে কুফু বলে যেটাকে ইসলামের ফিকহি মাসালার আপনি যত কিতাব আছে সব কিতাব এগুলো বিস্তারিত বলা হয়েছে কতগুলো জিনিসের মধ্যে একটা ছেলে মেয়ের মিল থাকতে হবে তারপরে বিয়ে হবে এজন্য একজন শিক্ষিত একজন অশিক্ষিত একটা উচ্চ ফ্যামিলির একটা গরিব ফ্যামিলির এগুলো ইসলাম কুফুর মধ্যে পড়ে না আর যদি দিনদারি মিলে তাহলে আবার ভিন্ন বিষয় তো যাই হোক এগুলো ইসলামে আছে বিস্তারিত এগুলো আলোচনার সুযোগ নেই কিন্তু যেটা আছে তা হচ্ছে এই যে ইসলামের সাথে এটাও একদিকে সাংঘর্ষিক এইরকম ভাবে সম্পদ তেইশের পাঁচ সম্পদ কর্মসংস্থান বাজার ও ব্যবসায় নারীকে সমান সুযোগ অংশীদারিত্ব দেওয়া বাজার ব্যবসা মানে বাজার ঘাটো মেয়ে লোকেরা যায় বাজার করবে বাজারে তারা ব্যবসা বাণিজ্য করবে আল্লাহ সুহান নারীদেরকে বলেন অকারনাফি না তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে আর এখানে বলা হলো এদেরকে বাজারে নামিয়ে দাও রাস্তায় নামিয়ে দাও সব জায়গায় সমান অধিকার এই যে এভাবে ইসলাম যে সুন্দর একটা পারিবারিক সুন্দর ব্যবস্থা করেছিল এটাকে ভেঙে দেওয়ার জন্য মূলত খুব সূক্ষ্মভাবে চক্রান্ত করা হয়েছে এখন হলো যে এরা যেটা বলে ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কোনো কিছু নেই সরাসরি তারা বলে নাই কিন্তু এই যে আইনের মাধ্যমে এটাকে আম বলে অর্থাৎ একটা নীতিমালার আলোকে আস্তে আস্তে এগুলোকে পরিবর্তন করা কারণ শয়তানের যে খুতুয়াত শয়তানের খুতুয়াত যেটা বলেছিল নকশা এটা একের পর এক শয়তানেরা শিখিয়ে দেয় একবারে যদি তোমরা সবগুলোকে অমান্য করো তাহলে ধরা পড়ে যাইবা এই জন্য তোমরা একটা কাজ করো মুসলমানদের মধ্যে এই কাজগুলো ঢুকাও তা একটা তীর্থ মাধ্যম বানাও একটা মাঝামাঝি ধর্ম কোরআন এদের চরিত্র সম্পর্কে সুন্দর করে বলেছেন তারা বলে আমরা কতককে মানব কিছু মানব অনেক ফুরবে বাদ কিছু মানব না অয়ুরি দুনা সাবিলা এবং এরা চায় এই দুইয়ের মধ্যবর্তী আর একটা তৃতীয় রাস্তা তৈরি করার জন্য আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফির হাক্কা এরা হচ্ছে হক কাফের আসল কাফের পিওর কাফের কারণ পরিষ্কার কাফের যারা সেই কাফের গুলো তারা ক্ষতি হতে পারে না হিন্দু যদি কোনো কথা বলে কেউ মানবে না খ্রিস্টান কোরআন নিয়ে কথা বললে কেউ মানবে না কিন্তু যদি মুসলমান নাম দিয়ে মুসলমান নাম প্রচার করে একদল মৌলবীর সহযোগিতা নিয়ে তারপরে তারা ফতুয়া দেয় তারপরে কোরআনের ব্যাখ্যা করে তাহলে এটা মুসলমানরা মানবে এজন্য আল্লাহ বলছেন উলাই কাহমুল কাফির হক্কা এরা হচ্ছে হক কাফের আসল কাফের প্রকৃত কাফের আল্লাহ বলছেন ও আতাদনা কাফিরিনা আজাবা মুহিনা এদেরকে সুযোগ দাও এদের জন্য আমি কঠিন শাস্তি অপমানজনক শাস্তি আমি তৈরি করে রেখে দিয়েছি সুরায় সুরায় নেসার একশো পঞ্চাশ এবং একান্ন নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন এই লোকদের চরিত্র সম্পর্কে আরো বলেছেন এদের অবস্থা হচ্ছে এই আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযিস্তাওকাদা নারা এদের দৃষ্টান্ত হচ্ছে ওরকম একজন লোক আগুন জ্বালিয়েছে সেটা হচ্ছে কোরআন আল্লাহর রাসুল হচ্ছেন সেই ব্যক্তি যিনি আগুন জ্বালিয়েছেন এবং আলোকিত হয়ে গেছে আল্লাহ বলছেন ফালাম্মা আবা আত্মা হাউলাহু যখন এর চতুর্দিক আলো ছড়িয়ে পড়ল আলোকিত হয়ে গেল জাহাবাল্লাহ নূরিহিম আল্লাহ তাআলা এই কোরআনের আলো দেওয়া সত্ত্বেও তারা যেহেতু আলোকে গ্রহণ করে নাই আল্লাহ তারা তাদের চক্ষুর দৃষ্টি শক্তি নিয়ে গেছে তারা এই কোরআনের আলো দিয়ে কিছুই অর্জন করতে পারে নাই তারা কাহুমফি জুলুমাতিল্লাহিবুসিরুন তাদেরকে আল্লাহ তারা অন্ধকারে ছেড়ে দিয়েছেন তারা এখন কিছুই দেখতে পারে না কোরআনের আলো কোরআনের সৌন্দর্য কোরআনের যে সভ্যতা এইটার মধ্যে যে আলো রয়েছে যে সৌন্দর্য রয়েছে আজকের মানুষ যদি সেই সৌন্দর্য সেই আলো লাভ করতে পারত তাহলে পৃথিবীর মানুষ এত মারামারি কাটাকাটি এত অশান্তি এবং এরকম শিক্ষিত লোকদের মধ্যে নাক কামড়িয়ে তারপরে কেটে ফেলে দিত না চক্ষুকে আঙ্গুল দিয়ে গুড়িয়ে দিত না আল্লাহ সুবাহ কোরআনে বিধান দিয়েছেন এই কোরআনের থেকে এরা অন্ধকারে রয়ে গেছে আল্লাহ বলছেন রাহাবাল্লাহ নূরহিম এদের দৃষ্টিশক্তি আল্লাহ তারা নষ্ট করে দিয়েছেন এরা এখন আর দেখতে পায় না কারণ এরা যেরকম ভাবে কোরআনের থেকে নিজেদের দৃষ্টিকে সরিয়ে নিয়েছিল আল্লাহ সুবাহান হুয়া তালাও এদের দৃষ্টিকে নিজের স্বামী দ্বারা বাহ্যিক দৃষ্টিকে নষ্ট করে দিয়েছে এই লোকগুলোই তারা যারা নারী আন্দোলন করে এখন আন্দোলন করো তোমার এই চক্ষু আর দুনিয়ার কারো পক্ষে ফিরিয়ে দেওয়া সম্ভব না আল্লাহ দেওয়া চক্ষু পারবে ফিরাতে এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তালার এই আইন মিলে গেছে যে সমস্ত নারীরা আল্লাহর আইনের বিরোধিতা করে আল্লাহ তালা দুনিয়াতে এক এক করে দেখান ওদের দুনিয়াতে লাঞ্ছিত হয় বঞ্চিত হয় এবং পরকালেরা জাহান নামের ইন্ধন হবে আল্লাহ তালা এদের সম্পর্কে বলছেন জোন এরপরে বলছেন কিছু দুর্বল মমিনদের সম্পর্কে অথবা এদের দৃষ্টান্ত হচ্ছে কাসাই বিমিনাস সামায়ে আসমান থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হচ্ছে ইসলামের বৃষ্টি কোরআনের বৃষ্টি মুসলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু যার মধ্যে রয়েছে জুলুমাত অনেক অন্ধকার অন্ধকার মানে এই পথ বড় কঠিন পথ অরাদুন মেঘমালা অবারকুন এবং বজ্র বজ্রের যে করক আওয়াজ মেঘমালা রয়েছে বজ্র রয়েছে এরকম অর্থাৎ কঠিন বাধা রয়েছে এই পথে চলতে গেলে মুসলদারে বৃষ্টি কিন্তু সেই বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করতে হলে সেই জমিনকে শান্ত করতে হলে সুজলা সফলা করতে হলে এটার পিছনে তোমাদেরকে অনেক অন্ধকার রাস্তা পেরিয়ে যেতে হবে তোমাদেরকে অনেক কঠিন বাধা উপেক্ষা করতে হবে তারপরেই তোমাদেরকে আল্লাহ তারা এরকম সুন্দর একটা পরিবেশ দান করবেন কিন্তু এই লোকদের অবস্থা কি এটা দুর্বল ইমানদারদের কথা বলা হচ্ছে এরা যখন এই বাধাগুলো দেখে এ জালুনা আসাবি আহম ফি তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় মৃত্যুর ভয়তে তার মানে যখন তারা দেখে বিপদ যখন দেখে ইসলামের কথা মানতে গেলে দুনিয়ার হুদি খ্রিস্টানরা আমাদেরকে মোল্লা বলে আমাদেরকে তিরস্কার করে উপহাস করে তখন তারা আঙ্গুল ঢুকিয়ে দেয় এগুলো তারা শুনতে চায় না অর্থাৎ এই বাধাগুলো তারা বরদাস্ত করতে চায় না তারা তাদের দলে যোগ দেয় আল্লাহ তারা বলছেন আল্লাহ কাফিরিন বারুকু এত প্রচন্ড বাধা আছে যেই বাধা আল্লাহ তারা বলছেন এত প্রচন্ড করে বজ্রের আওয়াজ মনে হচ্ছে যেন কানের আওয়াজ ফেটে যাবে কান বন্ধ হয়ে যাবে তাদের চক্ষুকে আল্লাহ তারা চক্ষু নিয়ে যাবে এরকম ভাবে বিজলি এরকম ভাবে কঠোর বজ্রের আঘাত চলছে আল্লাহ তারা বলছেন কুল্লামা আবা আলাহুম্মা সৌফিহি যখন এদের সামনে একটু আলো আসে তখন তারা সামনে বারে চলে ওয়াইদা আজলামা আলাইহিম কামু আবার যখন অন্ধকার আসে তখন তারা থেমে যায় দাঁড়িয়ে যায় আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা যদি ইচ্ছে করতেন তাহলে এদের কান এবং চক্ষুকে ওই প্রথম গ্রুপের মতো ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তারা এদেরটা একেবারে ধ্বংস করেন নাই এরা দুর্বল ইমানদার একটু ভালো দেখলে সামনে বাড়ে তসবি লয় পট্টি মাথায় বাঁধে আবার বিপদ দেখলে কয়ে না না আমরা মুসলমানদের সাথে নাই তখন ইসলাম ভালো লাগে না মুসলিম ভালো লাগে না আল্লাহর আইন ভালো লাগে না ফতুয়া ভালো লাগে না মূর্তি ভালো লাগে রাস্তার আর মরে মরে তখন মূর্তি বানাইয়া খুশি করতে চায় ওদের খ্রিস্টানদেরকে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন এদের চরিত্রটাকে আরো সুন্দর করে তুলে ধরেছেন আর একটা আয়াতে কোরআনুল কারিমের আল্লাহ বলছেন দুনিয়া মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম দুনিয়াতে যাদের কথা তোমাদের কাছে খুব মজা লাগবে কৌল হুম ফিল হায়াত দুনিয়া তাদের কথা দুনিয়াতে খুব মজা লাগে মাই উজিবকা কৌলুহু ফিল হায়াত দুনিয়া ওয়ুশহিদুল্লাহ আলা মা ফিল কলবিহি এবং তারা আল্লাহকে সাক্ষী রাখে তার দিলে যা আছে তার ব্যাপারে যে আমার কলি যারা চিরে দেখো আমার দিলের মধ্যে ইমান আছে কত দূর ইমান আছে আমি তাহাজ্জুদ পড়ি আমি নামাজ পড়ি আমি সব করি অয়ুষ আল্লাহ তারা দেখেন আল্লাহ সাক্ষী আছেন আল্লাহ বলছেন অয়ুশহিদুল্লাহ আলা মাফি ফি কলবিহি তার দিলের মধ্যে যা আছে সেই ব্যাপারে তারা আল্লাহকে সাক্ষী রাখে অথচ আল্লাহ তারা বলছেন অহুয়া আলাদুল খেসম এই লোকগুলো হচ্ছে বড় ঝগড়াটে লোক এরা আসলে ঝগড়া করে এরা আসলে মমিন না এদের চরিত্র হচ্ছে ওইদা তাওয়াল্লা যখন তারা পিঠ ফিরিয়ে যায় যখন তারা ওদের অন্তরালে চলে যায় কুফফারদের কাছে চলে যায় তখন চেষ্টা করে সাফিল আরদে লিউসিদা ফিহা ওয়াইহুলিকাল হারসা ওয়ান নাসলা তারা চেষ্টা করে জমিনে ফাসাদ করার জন্য এবং ফসল নষ্ট করার জন্য বংশ নষ্ট করার জন্য মানুষের বংশ নষ্ট করা মানে জেনাবে বিচারকে ছড়িয়ে দেওয়া ফসল নষ্ট করা মানে হচ্ছে ইমানের যে ফসল বীজ আল্লাহ তালা রোপণ করেছেন মানুষের ঘরে ঘরে মমিন বান্দার কলবে কলবে আল্লাহ বলেছেন উলাইকা কাতাবাফি কুলুব কলবিহিমুল ইমান আল্লাহ তারা মোমিনদের অন্তরের মধ্যে ইমানের বীজ রোপণ করে দিয়েছেন এই কুফার গুলো এই মুনাফিক গুলো মোমিনদের অন্তর থেকে সেই ইমানের বীজকে ইমানের ফসলকে নষ্ট করে দিতে চায় অন্যাসলা এবং তাদের বংশকে নষ্ট করতে চায় জেনাবে বিচারকে ছড়িয়ে দিতে চায় বেশাপনা বাড়াতে চায় পতিতালয় বাড়াতে চায় এইভাবে বেহায় আপনা বাড়িয়ে দিয়ে মুসলমানদের ইমানকে নষ্ট করতে চায় আল্লাহ বলছেন ফাসাদ আল্লাহ তালা ফাসাদকে পছন্দ পছন্দ করেন না এইভাবে কোরআনুল করিমে এই লোকদের চরিত্র আল্লাহ তারা স্পষ্টভাবে তুলে দিয়েছেন এই লোকগুলো সম্পর্কে আরো আলোচনা আছে আমি বলছিলাম এরা চায় প্রথমে কি করতে চায় নাস্তিক বানাতে চায় এটাই ব্যর্থ হলে তারপরে তাদের পরিকল্পনা থাকে কিভাবে মানুষকে অর্ধেক মানা অর্ধেক মানবে না এটাও যদি না পারে তৃতীয় নাম্বারে আসে তাহলে এটা কাজ করো বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করো আর ভিতরে ভিতরে আমাদের সাথে থাকো আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন এই লোকদের অন্তরে রোগ রয়েছে রোগ ফাজাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ তারা ওদের রোগটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন এদের অন্তরে রোগ আছে এটা ওদের রোগ এরা গোপন রোগে আক্রান্ত তাদের অন্তরের রোগে আক্রান্ত মুনাফিকের রোগে আক্রান্ত আল্লাহ তারা বলছেন এর ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ তালাও তাদের রোগটাকে আরো বৃদ্ধি করে দেন এরপরে শয়তানের পরবর্তী চক্রান্ত এখানেও যদি ব্যর্থ হয় তাহলে বলে আচ্ছা একটা কাজ করো ঠিক আছে ইসলাম গ্রহণ করেছ মুসলিম হয়েছ এবারে গুনাহে কাবিরা করলে অসুবিধা নাই তবা করলে মাফ হয়ে যাবে এরকম গুনাহে কাবিরা আবার চেষ্টা করে যদি সেখানেও শয়তান ব্যর্থ হয় তাহলে তারপরে তার চেষ্টা হলো গুনাহে কাবিরা না করো সগিরা গুনা করো ছোট্ট গুনা একেবারে ছোট্ট ছোট গুণা এটা করতে পারো এটার মধ্যে লিপ্ত পারো পরে তো করে নিবা গুণা সগিরে করলে অসুবিধা নাই শয়তানের ফতুয়াগুলো খুব ভালো করে জানে এরপরে যখন এখানেও ব্যর্থ হয় তারপরে শয়তানের আসল কাজ হলো এবারে যখন তাকে আর পারা গেল না তার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দাও লোকদেরকে খেপিয়ে দাও ওদের সমাজে আপনারা র্যান্ডের উপরে আমি আলোচনা করেছিলাম আমেরিকার একটা সংগঠন র্যান্ড আর ডি র্যান্ড ইন্টারনেটে এই নাম দিয়ে আপনারা সার্চ করলে পাবেন এদের পরিচয় এদের লেখা এদের প্রবন্ধগুলো সেখানে দুই হাজার সাত সালের একটা প্রবন্ধ আপনারা দেখবেন পরিষ্কার লেখা রয়েছে তারা বলেছে আজকের এই ইসলামকে পরিবর্তন করার জন্য মুসলমানদের মধ্যে একদল মৌলবি তৈরি করে দাও তোমরা যদি রাস্তার এক পাশে দেখো মোল্লা ওমর বক্তব্য করছে জেহাদের উপরে রাস্তার অপর পাশে মোল্লা বরডলিকে তৈরি করে দাও সেজন্য জেহাদের বিরুদ্ধে বয়ান করে আমরা দেখতে পাচ্ছি আজকের এই মুসলিমদের যুগে যেখানে মনে করেন বাংলাদেশে স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করলো তাদেরকে যদি মুক্তিযোদ্ধা বলা হয় তাদেরকে গৌরবময় সন্তান বলা হয় স্বর্ণ সন্তান বলা হয় তাহলে একইভাবে যারা আফগানিস্তানে নিজের ভূমি রক্ষার জন্য যুদ্ধ করছে ফিলিস্তিনে নিজের ভূমি রক্ষার জন্য যুদ্ধ করছে কাশ্মীরে নিজের ভূমির স্বাধীনতার জন্য যুদ্ধ করছে আর যেখানে ইরাকের মুসলমানরা যুদ্ধ করছে নিজের দেশ রক্ষার জন্য আমেরিকা সেখানে দখলদার শক্তি আগ্রাসী শক্তি তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে এই দেশের সেকুলাররা এই দেশের সাংবাদিকরা পত্রপত্রিকাওয়ালা সবাই এদেরকে জঙ্গিবাদী লেখে যখন কোন মুজাহিদ মারা যায় লেখে পাঁচজন সন্ত্রাসী তিনজন জঙ্গিবাদী মারা গেছে আর যখন আমেরিকার সৈন্য মারা যায় তখন বলে আমেরিকার সৈনিক মারা গেছে সেনাবাহিনী মারা গেছে কেন বাংলাদেশের জন্য যারা যুদ্ধ করেছিল তারা যদি বীর মুক্তিযোদ্ধা হতে পারে তাহলে বুঝতে হবে কাশ্মীরের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে আরাকানের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে আফগানিস্তানের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে ফিলিস্তিনের মুক্তির জন্য যারা যুদ্ধ করে ইরাকের মুক্তির জন্য যারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে তারাও এই যুগের শ্রেষ্ঠ বীর মুজাহিদ তারা এই যুগে একমাত্র আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আল্লাহ তারা তাদেরকে নুসরত করবেন যদিও কাফের শক্তি মুনাফেক শক্তি এদেরকে সন্ত্রাসী বলে বলে জঙ্গিবাদী বলে আল্লাহ এদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ ভাইয়েরা আমার আজকে মনে রাখতে হবে এগুলো শয়তানের কৌশল খেপাইয়ে দাও এই খেপানোর মধ্যে মোল্লারাও জড়িত আছে যারা হক কথা বলবে শয়তানের নীলনকশা ছয় নাম্বার যে খেপাইয়া দাও ওদেরকে বিতর্কিত করে দাও ওদেরকে জঙ্গিবাদী আখ্যায়িত করো এই রকম শয়তানের কাজ চলছে আপনারা জানেন এই বাংলাদেশের ইমাম প্রশিক্ষণ দেওয়ার জন্য আমেরিকা অর্থ যোগান দেয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কেন আমেরিকার এত মাথা ঘামালো কি জন্য ইমামদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনারা এখানে কি প্রশিক্ষণ দেয় সেটা বুঝতেই বুঝবেন এইখানে ইমামদেরকে আবার পুরস্কার দেওয়া হয় শ্রেষ্ঠ ইমাম জেলার শ্রেষ্ঠ ইমাম এবার বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম এই টাইটেলগুলো দাও এদেরকে তোমাদের পক্ষে আনো এরা সেই মোল্লা বরডলি যাদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে ফটো দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে এই যুগে যখন দরকার ছিল ইমামদেরকে প্রশিক্ষণ দেওয়া ইসলামের অর্থনীতি কি সমাজনীতি কি রাষ্ট্রনীতি কি পররাষ্ট্রনীতি কি স্বরাষ্ট্রনীতি কি ইসলামের ব্যাংকিং ব্যবস্থা কি এই সবগুলো এরকম ভাবে ইসলামের মৌলিক শিক্ষাগুলো কি এই সবগুলো যখন শিখানোর প্রয়োজন ছিল সেই সময় ইমামরা যাতে করে এইগুলো শিখতে না পারে সেই জন্য গভীর চক্রান্ত করে ইমামদেরকে শিখানো হচ্ছে হাঁস কেমনে পালবে মুরগি কেমনে পালবে মানুষের পায়খানা শুকিয়ে তারপরে মাছ কেমনে পালবে এরকম গরুকে ইঞ্জেকশন কেমনে দিবে আমি বলি ভালো কথা এগুলো এরা দেখায় সমাজের সাথে সম্পৃক্ত করা এই কাজগুলো করার জন্য সমাজে অনেক শিক্ষিত বেকার যুবক আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই কাজগুলো করো আর ইমামদেরকে ইমামতি করার মতো যোগ্য ইমাম তৈরি করো যারা এক একজন রাষ্ট্র পরিচালনা করতে পারবে তাদেরকে কোরআন সুন্দর গভীর জ্ঞান অর্জন করার জন্য ব্যবস্থা করো তা কি করবে এরা তা করবে না করবে না কি জন্য এরা জানে যদি সত্যিকার অর্থে মুসলিম জাতি ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারে আলেমরা যদি সেই যোগ্যতা অর্জন করতে পারে তাহলে এদেশে এই বিশ্বে বর্তমানে এই অশান্ত পৃথিবীতে আবার মানুষ সেই ওমর অব্দুল খত্তাবের মতো খলিফা তালাশ করার জন্য পাগল হয়ে যাবে কারণ তারা জানে যখন পৃথিবীর মানুষেরা সাদা কালো আমির গরিবে ভেদাভেদ ছিল এখন পর্যন্ত আমেরিকায় কালো মানুষদেরকে ঘৃণা করা হয় আপনারা জানেন যখন এই ওবামা নির্বাচন করছিল তখন কিন্তু এই কথা উঠেছিল যে হোয়াইট হাউস হোয়াইটদের জন্য ব্ল্যাকদের জন্য নয় এ কথা উঠে না এখনো এখনো তাদের মাঝে সেই রোগ রয়েছে আর এখন তারা মানবতা মানবতার সাম্যের জন্য সাদা কালোর ভেদাভেদ দূর করার জন্য নেলসন ম্যান্ডোলা ম্যান্ডেলাকে তারা পুরস্কার দিল শান্তি পুরস্কার আমি বলতে চাই এই লোকটা সত্যিকার ভালো কাজ করেছে আমরা আপত্তি করছি না কিন্তু যদি এজন্য কাউকে ধন্যবাদ জানাতে হয় এজন্য কাউকে পুরস্কার দিতে হয় তাহলে সর্বপ্রথম এই কাজটা করেছেন পৃথিবীর বুকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি সেদিন ঘোষণা করেছিলেন হুজরাতের তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বাণী শুনিয়েছিলেন ইন্না খরাক না কুমিন হে বিশ্ববাসী বিশ্ব মানবতা ইন্না খরাক না কুমিন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে ও তুম আমি শুধুমাত্র তোমাদেরকে পরিচয়ের জন্য বিভিন্ন গোত্র বিভিন্ন বিভিন্ন বর্ণে তৈরি করেছি কিন্তু জেনে রাখো এই বর্ণ দিয়ে গোত্র দিয়ে ভাষা দিয়ে তোমাদের মান নির্ণয় হবে না আল্লাহর কাছে সকলেই সমান ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহিয়াত নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে বড় মোত্তাকিন বড় পরহেজগার বোঝা গেল তাকোয়ার ভিত্তিতে ইসলামে মান নির্ণয় করা হয় ইসলাম ইতিহাস পড়ুন যখন আব্দুল মালিকের সময় খলিফা আব্দুল মালিকের সময় মক্কায় ফতুয়া দেওয়ার জন্য একজন লোককে নির্বাচন করা হলো লোকটা আগা থেকে মাথা পর্যন্ত কালো নাক চাপটা ঠোঁটগুলো লম্বা লম্বা মোটা আর সেটা কে সেটা ওই যে আতা ইবনে রবাহ হাদিসের কিতাবে তাফসির কিতাবে যার নাম পাওয়া যায় মক্কার একমাত্র মুফতি ছিলেন আতা ইবনে আবি রবাহ কালো লোকটা ফতোয়া দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে যখন তৎকালীন সময়ে বিধর্মীতে আসলো তারা দেখলো এটা তাদের সবচেয়ে বড় মুফতি তারা আশ্চর্য হয়ে গেল এরকম একটা কালো মানুষকে তোমরা কেন মেনে নিচ্ছ তার ছাত্রগুলো সব কালো সাদা আর সে হলো কালো আপনারা জানেন মোহাম্মদ আলী কেলের নাম শুনেছেন এই মোহাম্মদ আলী কেলের নাম ছিল কেসিয়াসকে খ্রিস্টান ছিল যখন আমেরিকার গৌরব বিশ্ব হেভিওয়েট মুষ্টিযোদ্ধা নামে পরিচিত আমেরিকার একটা সাদা হোটেলে গিয়েছিল খাবারের জন্য খাবার সাপ্লাই দেওয়া হলো না চিৎকার বলে হুঙ্কার ছাড়লো আমি আমেরিকার গৌরব কেসিয়াস কেলে বলল ম্যানেজার তুমি যেই হও না কেন এখানে বেরিয়ে যাও এটা সাদা লোকদের জন্য কালো লোকদের জন্য নয় মারামারি শুরু হলো বিশ্বাহেবেট মুষ্টিযোদ্ধা সে মারামারি করে পাড়া কঠিন মারামারি করলো আহত হলো এরপরে নদীর পাড়ে গিয়ে তার স্বর্ণের সেই পুরস্কারটাকে হাতে নিয়ে যেই পুরস্কার আমাকে এখনো পর্যন্ত সাদা লোকদের হোটেলে খাওয়ার যোগ্যতা দান করে নাই যেটা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে রেখেছে এটা আমার পুরস্কারের কোন প্রকার প্রয়োজন নাই ছুঁড়ে নদীতে মেরে দিল এরপরে সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করলেন আসাদু আল্লাহ ইল্লাহু ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু রাসুলহু কেন সে বুঝতে পেরেছিল এখন পর্যন্ত আমেরিকা সাদা এবং কালো মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে রেখেছে বা কালো মানুষদেরকে ওরা কুকুরের চেয়েও শুকুরের চেয়েও ঘৃণা করে কুকুর তো ওদের ঘরে থাকতে পারে কুকুরের সঙ্গে বসবাস করতে পারে কুকুরের সঙ্গে খেতে পারে কুকুরকে খাওয়াতে পারে কুকুরকে কিনে করতে পারে কিন্তু ওদের সমাজে কালো মানুষের সঙ্গে উঠা বসার কোনো সুযোগ নাই ভাইয়েরা আমার ইসলাম এই সুন্দর পৃথিবীতে এই মানুষের মধ্যে মিল মোহাব্বত কায়েম করেছিল এমনি ভাবে আপনারা জানেন অমর আব্দুল খত এই ইসলামী অধিকার দিয়েছিল মানবতার অধিকার ইসলামে যখন আল্লাহর নবীর নেতৃত্বে মক্কা বিজয় হয়েছিল যেই মক্কার লোকেরা আল্লাহর নবীকে হত্যা করার চক্রান্ত করেছিল যেই মক্কার লোকেরা বেলালকে রৌদ্রে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে হাতে পেরেক মেরে চরম নির্যাতন করছিল সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে আবুজার হত্যা করেছিল আম্মারকে হত্যা করলো ইয়াসেরকে নির্যাতন করলো এইভাবে যখন আল্লাহর নবীকে পর্যন্ত নামাজের সময় উটের বোঝা চাপিয়ে দিল নারী বুড়ি চাপিয়ে দিয়েছিল সেই মক্কা যখন বিজয় হলো একুশ বছরের মাথায় সেই সময় আল্লাহর নবীর একটা নির্দেশে মক্কার সমস্ত কাফের গড্ডান গুলো যায় সেই সময় যখন মক্কার কুফাররা অসহায়ের মতো আল্লাহ নবীর সামনে বসে আছেন সেই সময় আল্লাহর নবী আদর্শ স্থাপন করেছেন পৃথিবীর বুকে আছে কোন লিডার আছে কোন নেতা যেটা আল্লাহর নবী করেছিলেন আল্লাহর নবী সেদিন বলেছিলেন হে মক্কার নেতারা আজকে তোমরা আমার থেকে কেমন আশা করছো তাদের মুখে একটু পানি আসলো যে এখন বোধহয় যখন জিজ্ঞেস করেছে এখন বোধহয় আর মারবে না একটু সাহস হলো বলল আমরা অন্যায় করেছি আমরা ভুল করেছি আমরা আপনাকে চিনতে পারি নাই আমরা আপনাকে হত্যার চক্রান্ত করেছিলাম বিলালকে নির্যাতন করেছি সুমাইয়াকে হত্যা করেছি রসুল আল্লাহ আমরা এখন বুঝতে পেরেছি অন্যায় করেছি আমরা একজন উত্তম ভ্রাতার থেকে উত্তম চাচার থেকে যে আচরণ করা শোভা পায় আমরা সেটাই কামনা করছি এবারে শুনুন সাম্যের নবী ক্ষমার নবী রহমতের নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন শত্রুকে যখন মুস্ত মুষ্টির ভিতরে পাওয়া যায় হাতের মুঠোর মধ্যে চলে আসে তখন প্রতিশোধ নাই বরং তখন যদি ক্ষমা করা যায় সেটাই হচ্ছে মানবতা সেটাই হচ্ছে মহানুভবতা আল্লাহ নবী বললেন আজকে আমি তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ দিচ্ছি না তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই আমি সে কথাই বলবো যে কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিসালাম তার ভাইদেরকে হাতের মুঠোর মধ্যে পাওয়ার পরে তিনি বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেই নেই আমি তোমাদেরকে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এ জাহাবু আং তুমি তোলাকা যাও আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আছে ইসলামের ইতিহাসে অন্য কোন ইতিহাস আছে এটা ইসলামের ইতিহাসই আছে আজকে মানুষকে শুধু ইসলাম জানতে দেওয়া হচ্ছে না অমর আব্দুল খত্তাব খলিফাতুল মুসলিমিন মসজিদে খুব্বা দিচ্ছেন তার গায়ে একটা পূর্ণাঙ্গ জামা অথচ গণিমাতের মালের ভাগে যে যা পেয়েছে একজনের তাতে পূর্ণ জামা হয় না একজন সাধারণ লোক দাঁড়িয়ে গেছে আরবি বেদুইন গ্রাম্য লোক দাঁড়িয়ে বলছে অমর জুমার খুদ্া দিতে বসো দাঁড়াও খুদ্া শুরু করো না আমার প্রশ্ন আছে এই প্রশ্নর জবাব দিতে না পারলে তোমার খুদ্া দেওয়ার অধিকার নাই খালিফাতুল মুসলিমিন জাহানের সম্রাট থেমে গেলেন গ্রাম্য লোকটা বলল আমরা ভাগে যে পরিমাণ কাপড় পেয়েছি আমাদের একটা জামা হয় নাই তোমার গায়ে জামা আসলো থেকে অমর আব্দুল খত্তাব তাকে ধমক দেন নাই তিরস্কার করেন নাই ভৎসনা করেন নাই অমর আব্দুল খত্তাব নিজের ছেলেকে দাঁড়িয়ে বললেন যে দাঁড়া আবদুল্লাহ বিন অমর তুমি উত্তর দাও আবদুল্লাহ বিন অমর বললেন আমার আব্বার আমি দুজনই তোমাদের সমান ভাগ পেয়েছি আমি নিজের ভাগের জামাটাকে আব্বাকে দান করে দিয়েছি যার কারণে দুটো মিলে একটা পূর্ণাঙ্গ জামা হয়েছে আসো ইসলামের এই জিনিসগুলো শুনো আল্লাহ তারা সেজন্য কোরআনুল কারিমে পরিষ্কার দিয়ে বলে দিয়েছেন একজন সাধারণ লোক তার অধিকার আছে কারণ কোরআন তাদেরকে অধিকার দিয়েছে কোরআন বলছে হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন সেখান থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এরপরে অনেক মানুষ সৃষ্টি পুরুষ মেরক সৃষ্টি করেছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তারা এরকম কোরআনে জানিয়ে দিলেন এভাবে আল্লাহ রসুল ইতিহাসে সাহাবা একরামদের ইতিহাস যদি জানা যায় গেফারি আল্লাহ আনহু মদিনায় বসে একদিন সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্ক হলো কথার মধ্যে বলে ফেললো ইবনু সৌদা এই কালো মেয়ের ছেলে কালো মেয়ের ছেলে কালো মায়ের বেটা এটা গালি হয়ে গেল আল্লাহর রসুলের কানে যখন এই কথা পৌঁছে গেল আল্লাহর রসুল সাল্লাম বললেন ইয়া আবাজার গেফারি ছিল বনু বনু গেফার গোত্রের একজন সম্ভ্রান্ত নেতা ইসলাম গ্রহণ করেছেন এখন বেড়ালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে বলে ফেলছে ইবনু সাউদা কালো মেয়ে বেটা এইটা আল্লাহ রসুল ডাকলেন বলে তোমার মধ্যে এখনো সেই জাহেলিয়াতের রোগ রয়ে গেছে সেই কুফুরির রোগ রয়ে গেছে আবুজার গেফারি তবা করলেন সঙ্গে সঙ্গে তাকে ভাই বলে আলিঙ্গন করলেন ক্ষমা চেয়ে নিলেন এটা ইসলামের সৌন্দর্য কালা বিড়ালকে বুকে জড়িয়ে নিচ্ছে ইমামার সেই মহান নেতা উসাব কি আবুজার কিফারি রাদি আল্লাহ তালানহু এমনি ভাবে অমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ তালানহু রাতের বেলায় বের হচ্ছেন দেশের পরিস্থিতি দেখার জন্য দেখেন যে একটা তাঁবুতে আগুন জ্বলছে মনে করলেন যে ওখানে কোনো মুসাফের আছে দেখলেন একটা পুরুষ সেখানে বাহিরে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলেন এখানে কি করছেন বলে যার যেটা প্রয়োজন নাই এসে দরকার চলে যাও এখান থেকে অমর বিন খত্তাব বারবার জিজ্ঞেস করলেন কারণ তার মনের ভিতরে ক্ষোভের কারণ ছিল অমর বিন খত্তাব বারবার যখন জিজ্ঞেস করলো লোকটা বলল আমার স্ত্রী সন্তান হচ্ছে এই মুহূর্তে তার প্রসাব বেদনা শুরু হয়ে গেছে আমি কোথায় লোক পাবো সাহায্যকারী কেউ নিয়ে অপেক্ষা করছি অমর বিন খত্তাব রাদি আল্লাহ তারা বললেন দাঁড়াও দেখে আমি কোনো উপকার করতে পারছি না সঙ্গে সঙ্গে নিজের ঘরে গেলেন নিজের স্ত্রীকে বললেন তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ন্যাক আমল করার জন্য যেই কাজটা ওমরের দ্বারা করা সম্ভব নয় আল্লাহর কসম ওমরের দ্বারা সম্ভব হলে আজকে এই কাজ করতে ওমর তোমাকে নিজের উপরে প্রাধান্য দিত না ওমর নিজেই করত এই এরপরে বিস্তারিত বললেন সঙ্গে সঙ্গে মহিলা বাচ্চার জন্য আর বাচ্চার মায়ের জন্য একসাথে খাবার এবং আটা নিয়ে অন্যান্য সামগ্রী নিয়ে চলে গেলেন ওমর বিন খত্তাব নিজে রুটি তৈরি করতে লাগলেন ওই পুরুষটা এবং মেয়ে লোকটার জন্য আর মহিলাকে ঘরে ঢুকিয়ে দিলেন বাচ্চা হয়ে গেল এবারে মহিলা ওমরের স্ত্রী ভিতর থেকে বলল আমিরুল মোমিনিন আমিরুল মোমিনিন আপনি আপনার বন্ধুকে বলুন আল্লাহ তারা তাকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দান করেছেন ছেলে হয়েছে লোকটা যখন শুনল আমিরুল মোমিনিন তখন তার খান খারা হলো যে আমি যার সঙ্গে বসে আছি যার সঙ্গে তিরস্কার করছি এই লোকটা তো আর কেউ না খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের সম্রাট মুসলিমদের আমিরুল মোমিনিন অমর আব্দুল খত্তাবর সাথে বসে আছি সরে যেতে লাগলো অমর বলল দাঁড়া বসো আমি তোমার এই উপকার করতে পেরে আমি ধন্য নিজের হাতে রুটি তৈরি করে তারপরে খাওয়ালেন আছে দুনিয়ার কোন ইতিহাসে এমনি ভাবে অমর আব্দুল খত্তাব রাতের বেলায় বের হচ্ছেন দেখেন এক জায়গায় আগুন জ্বলছে গেলেন একটা মহিলা পাতিল পানি গরম করছে জিজ্ঞেস করলো কি হচ্ছে যে ছেলেমেয়েরা খাবে কি খাওয়ার বন্দোবস্ত নেই পানি গরম করে ওদেরকে সান্ত্বনা দিচ্ছি খলিফাতুল মুসলিম অমর সে আমার এই দৃশ্য দেখতে পাচ্ছে না জিজ্ঞেস করো অমর তোমাকে চিনবে কি করে জানবে কি করে যদি না জানবে তাহলে অমর কেন খলিফাতুল মুসলিমের হয়েছে অমর আব্দুল কেঁদে দিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে হেফাজত করো গোলাম ছিল সাথে আসলাম তাকে নিয়ে তাড়াতাড়ি চলে গেলেন বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিজের কাঁধে তুলে নিলেন আর গোলামকে বলেন এক বোতল তৈল নিয়ে নাও কাঁধে নিয়ে অমর বিন খাতর অন হচ্ছেন গোলাম বলছে আপনি কেন কাঁধে নিচ্ছেন আমাকে কাঁধে নেওয়ার সুযোগ দেন আমি বোধা বহন করছি অমর বিন খত্তা বলছেন আরে আসলাম তুমি আমার গোলাম হতে পারো কেয়ামতের মাঠে এই মহিলার জন্য যদি আল্লাহ জিজ্ঞেস করে অমর বিন খত্তাবকে জিজ্ঞেস করবে তখন কি তুমি আমার বোঝা বহন করবে তখন তো আমাকেই বোঝা বহন করতে হবে আমি সেজন্য নিজের কাঁধে করে নিয়ে যেতে চাই নিজের হাতে রুটি তৈরি করছে এরপরে নিজে মহিলাকে বলল আমি রুটি তুমি তৈরি করে দিচ্ছি তুমি ছাকো তরকারি পাকাচ্ছেন এরপরে বাচ্চাদেরকে খাওয়ানো হলো অমর বিন খত্তাব বিদায় নিয়ে চলে আসলেন ফাঁকে দিয়ে তাবুর ভিতরে তাকালেন খাদেম বলল এটা তো ঠিক হচ্ছে না তাবুর ভিতরে কেন তাকাচ্ছেন বলে না আমি অন্য দেশে তাকাচ্ছি আমি দেখতে চাই যেই ছেলেগুলোকে দেখেছিলাম না খেয়ে কান্নাকাটি করছিল ওই ছেলেগুলো এখন খাওয়া দাওয়া করে আনন্দের সাথে ঘুমাচ্ছে আমি এইটা দেখে আমার কলিজার শান্ত করতে যাবে সেজন্য তাকাচ্ছি ভাই এরা আমার এরকম আমি বলতে গেলে ইসলামের ইতিহাস শেষ হবে না আমাদের ইতিহাসে এরকম অনেক ঘটনায় রয়েছে সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে ইসলামের যারা সমালোচনা করে ইসলামের যারা বিরোধিতা করে আল্লাহ সুবাহান হুয়া তালা ইসলামকে যারা মুছে ফেলতে চায় আল্লাহ সুবাহান হুয়া তালা বরং তাদেরকে দুনিয়া থেকে মুছে ফেলবেন আজকে ইসলাম গ্রহণ না করলেও চলবে অন্য অন্য ধর্ম পালন করলেও চলবে এই সমস্ত রোগ আমাদের দেশে সরাচ্ছে একদল সেকুলার পছন্দ লোকেরা আর একদল আছে পীর সাহেবেরা এরা বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই যে যার ধর্মে আছে সেইখানে বসে নিজের ধর্ম পালন করেনি নাকি পরকালে মুক্তি পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাহামের পরিষ্কার হাদিস হয়েছে আল্লাহ নবীর কাছে তাও রাতের খণ্ড আনা হলো অমর বিন খতাব পড়া শুরু করলেন আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল আবু বকর সিদ্দিক বললেন তাকে লাটকা সাওয়া কেলে অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তাকালো নবীর চেহারার দিকে দেখলো আল্লাহ নবীর রাগ করেছেন তবা করলেন এরপরে আল্লাহ নবী বললেন অমর তুমি আমার কাছে তাওরাতের খণ্ড এনে পড়ছ জেনে রাখো এই তাওরাত যেই নবী মুসার প্রতি নাজল হয়েছিল আজকে যদি সেই মুসা নবী আবার জীবিত হয়ে ফিরে আসে আমার নবুয়াতকাল পায় তাহলে মুসা নবীর জন্য পরকালে মুক্তির কোন ব্যবস্থা হতে পারে না যদি সে আমার উন্মত না হয় হয় আমার অনুসরণ না করে বোঝা গেল আমাদের নবীজির আগমনের পরে আমাদের নবীজির নবুয়াতের পরে আমাদের নবীজির প্রকাশ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি এহুদি হোক খ্রিস্টান হোক অন্য কোন ধর্মের হোক যদি ইসলাম গ্রহণ না করে নবীর উম্মত না হয় কোরআনকে না মানে নবীর হাদিসকে মানা না মানে সেই ব্যক্তি জাহান্নামি সেই ব্যক্তি কাফের সেই ব্যক্তি পরকালে মুক্তি পেতে পারে না মুক্তি পেতে পারে না আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আবু তাহলে জালেব মুক্তি পায় নাই কোন কাফের মুক্তি পায় নাই ইসলাম পরিষ্কার করে দিয়েছে আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু যারা কাফের আমালহুম কাসারাবিম বিকিয়াতিন তাদের যত ন্যাক আমার ভালো কাজ তারাও করে আল্লাহ বলছেন এগুলো সব মরিচিকা সব কি মরিচিকা আবু জাহালের ভালো কাজ আবু লাহাবের ভালো কাজ তাকে পরকালে মুক্তি দিতে পারে নাই আবু তালেবের ভালো কাজ পরকালে মুক্তি দিতে পারে নাই এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে ইসলাম একমাত্র দিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলে পরকালে মুক্তি পাওয়া যাবে না কবরে গেলেই জিজ্ঞেস করবে মা দিন উকা কি ছিল তোমার দিন তখন যদি কেউ বলে আমি ধর্ম নিরপেক্ষ আমি এহুদি আমি খ্রিস্টান ফেরেস তারা পিটানের ঠাড়ায় সত্তর গজ নিচে নিয়ে যাবে আবার খোঁচামের উঠে পড়বে আবার সত্তর গজ নিচে যাবে কোন রকম নাজার চলবে না উত্তর দেবে দিন আল ইসলাম উত্তর কি আসবে এজন্য যারা এখন ভুলের মধ্যে আছে ইসলামের কোন জিনিস পছন্দ হয় না ফতুয়া বন্ধ করতে চাও যারা কোরআন আইন পরিবর্তন করতে চাও ইসলামকে মুছে ফেলতে চাও আমি বলি তবা করো জেনে রাখো যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে ইসলামকে মুছে ফেলতে চেয়েছে তাদের পক্ষে ইসলামকে মুছে ফেলা সম্ভব হয় নাই বরং ইসলাম তাদেরকে দুনিয়ার থেকে মুছে ফেলে দিয়েছে আল্লাহ সুহান ও তাল আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং করার তফিক দান করুন আমিন